এটা তো মাটির খোরাক এভাবে তিনি জোলাইখার প্রত্যেকটা কথার উত্তর দিলেন এবং নিজেকে আখেরাতমুখী করলেন মূলত আমাদেরও শিক্ষা যখনই কোনো গুনাহের উদ্রেক হয় মনের মধ্যে গুনাহের আকাঙ্ক্ষা হয় তখন সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করা এবং এই ধারণা করা যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন হাদিস শরীফে হাদিস জিব্রাইল আল্লাহর রসুলের কাছে একবার জিব্রাইল এলেন বিভিন্ন প্রশ্ন করলেন এটা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের জীবনের শেষ দিকে উদ্দেশ্য হল ইসলামকে একটা প্যাকেট করে দেওয়া দীর্ঘ তেইশ বছর পর্যন্ত নবুয়াতের যে দাওয়াত পেশ করা হয়েছে এটাকে একটা প্যাকেট করে দেওয়া উদ্দেশ্য সেজন্য জিব্রাইল একদিন আসলেন আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম সহ সাহাবাই কেরাম কেউই চিনতে পারলেন না কাপড় চোপড় দেখে মনে হল একেবারে কাছের থেকে পরিষ্কার সাদা ধবধবে পোশাক পরে আসলেন মনে হলো যেন বাড়ির কাছের থেকেই এসেছেন কারণ মুসাফের হলে তার পোশাক পরিচ্ছদ দেখে ময়লা কাপড় চোপড় ময়লা থাকে অপরদিকে কেউ চিনতে পারলেন না হাদিসে বলা হয়েছে আমাদের থেকে কেউই তাকে চিনতে পারল না আল্লাহর রাসুল সাল আলাইসাল্লামকে দরজার কাছে এসে জিজ্ঞেস করলো মান মোহাম্মদ মোহাম্মদকে মোহাম্মদকে সাহাবাই কেরাম আল্লাহর নবীকে এরকম ডাকতেন না আদবের সঙ্গে ডাকতেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল অবশ্য আমাদের দেশের পন্থী যারা তারা কি করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা হে রসুল হে হাবিব তো যাই হোক এগুলো বেয়াদবি সাহাবা একরাম এভাবে ডাকেন নাই কখনো আর একদিকে দরজার কাছে এসে অনুমতি চাইল এতে বোঝা যায় যে লোকটা আদব সম্পর্কে খুব ভালো জানে এক জায়গায় প্রবেশ করতে হলে অনুমতির প্রয়োজন অনুমতি দেওয়া হলো আসলো এসে বসলো নামাজে আমরা যেরকম তাসাহুদে বসি এরকম এতে মনে হয় লোকটা খুব আদব ভালো জানে কিন্তু হাঁটু দুটোকে মিলিয়ে দিল আল্লাহ রসুল হাঁটুর সঙ্গে এতে মনে হলো যে একটা গ্রাম্য অশিক্ষিত লোক একজন বড় মানুষের সঙ্গে বসতে হলে একটু দূরত্ব বজায় রেখে বসা তা না করে সে হাঁটু দুটোকে আল্লাহর নবীর হাঁটুর সঙ্গে মিলিয়ে দিল এরপরে কোন কোন রাওয়াতের ব্যাখ্যা থেকে বোঝা যায় হাত দুটো আল্লাহ রসুলের হাঁটুর উপরে রাখলো আল্লাহর নবীর রানের উপরে তার হাত দুটো রাখলেন সাহাবায়কেরাম এই উল্টা পাল্টা ভাব দেখে একদিকে তেমন আশ্চর্য হচ্ছিলেন আর একদিকে অপেক্ষায় ছিলেন দেখি লোকটা কি বলে প্রশ্ন শুনে সবাই খুশি হলেন ইসলামের মূল বিষয়গুলো জিজ্ঞেস করলেন প্রথম প্রশ্ন ইয়া মুহাম্মদ সাল্লাম আলাইসাল্লাম আখবির নিমাল ইমান আমাকে বলুন ইমান কি জিনিস আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম উত্তর দিলেন আন্তু উমিনা বিল্লাহি ওয়াহদাহু তুমি আল্লাহ এক আল্লাহর প্রতি ইমান রাখবে বিশ্বাস স্থাপন করবে তার ফেরেস্তাদের প্রতি রসুলদের প্রতি এভাবে কিতাবের প্রতি এই সবগুলো পরকালের প্রতি এরপরে লোকটা দ্বিতীয় প্রশ্ন করল মাল ইসলাম ইসলাম কি জিনিস এবারে আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম বললেন যে তুমি মুখে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এ সাক্ষী দিবে মুখে সাক্ষী দেওয়া এরকম আল্লাহর রাসুল মোহাম্মদ সাল আলিয়াল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল ও আন্না মুহাম্মদ আব্দুহু ও রাসুল হু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল আল্লাহর বান্দা আল্লাহ না আল্লাহর কোন অংশও না এরকম ভাবে আন্তকিমা সালাদ সালাদ কায়েম করবে জাকাত আদায় করবে এই আমলগুলো বয়ন করে দেওয়া হলো তৃতীয় নম্বর প্রশ্ন করলো মাল এহসান এহসান কি জিনিস এহসান মানে এখলাস আমরা কথায় কথায় বলি এখলাসের সাথে কাজ করি এখলাস কাকে বলে তুমি আল্লাহর এবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আল্লাহকে যেন তুমি দেখতে পাচ্ছ সরাসরি আল্লাহর ইবাদত করো ফাইল্লাম তাকুন তারাহু আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও আল্লাহকে দেখতে পাচ্ছ না তুমি তো এই ধারণা করো ফাইন্নাহু ইয়ারাকা তিনি তোমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ তারা সর্বাবস্থায় আমাদেরকে দেখতে পাচ্ছেন এই ধারণা যদি আমাদের থাকে তাহলে গুণ করা যাবে ইউসুফ আলাইহালাম আল্লাহ রাব্বুল আলমিনের কুদরত আল্লাহর পক্ষ থেকে দলিল প্রমাণ দেখতে পেলেন এজন্য তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন কালা মাদ আল্লাহর পানা চাইলেন গত আলোচনায় গেছে এটা এরপরে কি করবেন গুনাহ যদি দেখা যায় সামনে চতুর্দিকে গুনাহের রাস্তা খোলা এখন কি করব এটা অনেকের প্রশ্ন যে ওদের এখন তো গুনাহের থেকে বাঁচার কোনো উপায় নেই বিভিন্ন লাইনে প্রশ্ন থাকে এই জন্য একটা উসুলও তৈরি করা হয়েছে আইনে যখন তুমি দেখো দুই দিকেই বিপদ তাহলে সহজ যেটা ওটা গ্রহণ করো কিন্তু এটা শরীয়তের কোনো উসুল না শরিয়াতের উসুল হচ্ছে তুমি আল্লাহর কাছে পানা চাও ইউসুফ আলাইসালামের আজকের যে ঘটনা যেটা হবে যেটা তেলাওয়াত হবে এটা এটারই সাক্ষী অস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ইউসুফ আলাইহিসসালাম দেখলেন যে দরজা বন্ধ চতুর্দিকে দেয়াল বাঁচার উপায় কি উনি বসে বসে চিন্তা করেন নাই যে আমার কি করতে হবে এই জন্য মমিনরা একদিকে আল্লাহর কাছে দোয়াও করবে আর একদিকে বাঁচার চেষ্টাও করবে এই সুরত থেকে সেটা বোঝা গেল ওয়াস্তাবাকাল কমিস দুজনে দৌড় দিলেন তার মানে ইউসুফ আলাইহ সালাতাম যখন দৌড় দিলেন জোলাইখা মনে করলো কোথায় যাবে দরজা তো বন্ধই আছে ইউসুফ আলাইহ সালাতাম আল্লাহর নবী আল্লাহর উপরে এতটুকু ভরসা আসে আসছে যে দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার এরপরে দরজা খোলার দায়িত্ব কার এটাই মোমেনদের ইমান এটাই এই সুরার সবচেয়ে বড় শিক্ষা অস্তাবকাল বাবা ইউসুফ আলাইহি সালাম যখন দৌড় দিলেন পিছনে পিছনে জুলাই খাও দৌড় দিল দেখলো দরজা খুলে গেছে ইউসুফ আলাইহি সালাম যখন দরজা পর্যন্ত গেলেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন ইউসুফ তোমার কাজ ছিল এ পর্যন্ত আসার আমার নিয়ম হল মানুষ নিজের চেষ্টা যে পর্যন্ত আছে সে পর্যন্ত ব্যয় করবে মানুষ নিজের ক্ষমতা যে পর্যন্ত আছে এই পর্যন্ত যদি ব্যয় করে আমার কাছে দোয়া করে প্রার্থনা করে সাহায্য চায় বান্দার ক্ষমতা যেই পর্যন্ত শেষ হয় আমার সাহায্য ওইখান থেকে শুরু হয় জোরে বলুন সুবাহ ইউসুফ তোমার ক্ষমতা ছিল দরজা পর্যন্ত আসার তুমি সে পর্যন্ত আসলে বাকি দরজা খোলার দায়িত্ব তোমার না খোলা দায়িত্ব কার আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে একটা নয় দুটো নয় জোলায় কাজে সাতটা দরজা বন্ধ করেছিল সব দরজাগুলো খুলে দিয়েছিলেন ইব্রাহিম আলহ সালাতামের ইতিহাস এরকমই যখন তিনি নমরুদের রোশানলে পড়লেন মূর্তি ভাঙলেন এই জন্য মমিনরা মূর্তি তৈরি করে না মমিনরা মূর্তি পাহারাও দেয় না আমাদের তো এখন মূর্তি তৈরির কি আছে কালচার শুরু হয়েছে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বিভিন্ন জায়গায় মূর্তি ইব্রাহিম আলাইহাতাম যখন মূর্তি তৈরি করলেন মূর্তি ভাঙলেন এর অপরাধে তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল এসে সাহায্যের জন্য আবেদন করলো ইব্রাহিম আলাই সালাম বললেন আমি তো জিব্রাইলের পক্ষে কাজ করার জন্য আগুনে নিক্ষিপ্ত হচ্ছি না মিকাইল আসলো ইসরাফিল আসলো সব ফেরেস্তার এক একজন করে আসলো আর উনি একই উত্তর দিচ্ছেন যে আমি তো আল্লাহর তা ওহেইদের দাওয়াত দেওয়ার কারণে বিপদের সম্মুখীন হয়েছে আল্লাহ সাহায্য করবেন ইব্রাহিম আলাইহ সালাতামকেও যখন আগুনে নিক্ষেপ করা হলো এরপরে আর তার কোনো ক্ষমতা নেই এরপরে ক্ষমতা কার আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন ইব্রাহিম আগুনে নিক্ষেপ হওয়া পর্যন্ত তোমার লড়াই করার ক্ষমতা ছিল তোমার তার সঙ্গে ঝগড়া করার ক্ষমতা ছিল তুমি তা করেছ আগুনে নিক্ষেপ হওয়ার পরে আর তোমার কোনো ক্ষমতা নেই এরপরে ক্ষমতা কার নারু কোনে বারদাউ ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম দিলেন খবরদার আগুন আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয় ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা আবার হয়ে যেও না যাতে তার কষ্ট হয় বারদাহুয়া সালামান আজ বি জোকার ইব্রাহিম কাইমা পায়দা অ ও মুসলমান আজকেও যদি সেই ইব্রাহিমের মতো ইমান তৈরি করতে পারো তাও হিট থাকে তাহলে ইব্রাহিম আলাইহ সালাতামকে যে আল্লাহ সাহায্য করেছিলেন সে আল্লাহ জীবিত আছেন কিনা আজ বিজু কর ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর শক্তি হন্দাজে গুলিস্তা পয়দা এরকম সব জায়গায় এই অবস্থায় কোন নবীরা ঘরে বসে বসে দোয়া করেন নাই দোয়া করেছেন মাঠে গিয়ে মাঠ বলতে আবার ভিন্ন মাঠ না মুসা আলাই সালাম ফেরাউনের কবল থেকে বনে ইসরায়েলকে মুক্ত করে নিয়ে রওনা হলেন রাস্তা ভুল করে চলে গেছেন নদী পথে সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী এখন কই যাইবে বনে ইসরায়েল বলল যে মুসা এ পর্যন্ত তো আমরা ফেরাউনের গোলামি করলেও ভালো ছিলাম জীবনটা বাস্ত তোমার কথায় সারা দিয়ে এখন তো জীবনটাই চলে যাবে ওই যে ফেরাউনের বাহিনী দেখা যাচ্ছে আর সামনে নদী কোথায় যাব তুমি আমাদের কি বিপদে ফেললে হজরত মুসা আলাইহ সালাম আল্লাহর কাছে আবেদন করলেন রব্বুল আলমিন সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী কোথায় যাব কি করব আল্লাহ রব্বুল আলমিন এখানেও সে একই কথা বললেন মুসা তোমার ক্ষমতা ছিল বনে ইসরায়েলকে মানুষের গোলামির থেকে মুক্ত করানো তা করেছ এবারে তোমার সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী তোমার ক্ষমতা শেষ ফাকুল নদ্রেব্য বাহারা তোমার হাতের লাঠি নদীতে ছেড়ে দাও হাতের লাঠিগুলো নদীতে ছেড়ে দাও হাজরতে মুসা আলাইহ নিজের হাতের লাঠি সমুদ্রে ছাড়লেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলম বারোটা রাস্তা করে দিলেন কেন বনি ইসরায়েলের ভাগ মানে গোত্র ছিল কয়টা ইউসুফের ভাই কয়জন ছিল বারো জন ছিল বারো জন গোত্রের জন্য বারোটা রাস্তা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমের এভাবেই যুগে যুগে মমিনদেরকে সাহায্য করেছেন এখন মমিনরা আল্লাহর সাহায্য পাবে করতে সেই ইব্রাহিমের ইমান আছে মিসলে কালিম হো আগার মারে আজমা কুই আজ বি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গেলা তাকাফ যদি সত্যিকার অর্থে সেই মূসার মতো তৌহিদ ভিত্তিক ইমান অর্জন করতে পারো ইব্রাহিমের মতো ইমান তৌহিদ ভিত্তিক অর্জন করতে পারো তাহলে যে আল্লাহ রাব্বুল আলমিন মুসা ইব্রাহিম ইউসুফকে সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা ফরদুন সমাদুন আন সিফাতিল খলকে বারিউন রব্বুন আজালিউন খলাকাল খলকা কামালা إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغدو وأصالا যদি সত্যিকার অর্থে আল্লাহ সাহায্য পেতে চাও তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এখন মানুষ আকিদার ক্ষেত্রে গন্ডগোল আমলের ক্ষেত্রেও গন্ডগোল আমার দেশের মানুষের আকিদা দুই রকম আছে একদল তো হিন্দুদের আকিদা বিশ্বাসী সবকিছুই আল্লাহ ওয়াহদাতুল উজুদ সুফিবাদের মূল ভিত্তি ওয়াহদাতুল উজুদ আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নেই দুনিয়া সব একটা অস্তিত্ব এজন্য আপনার মধ্যে আল্লাহ আছে আমার মধ্যে আল্লাহ আছে পানির মধ্যে আল্লাহ আছে মাছের মধ্যে আল্লাহ আছে গাছের মধ্যে আল্লাহ আছেন বলদের মধ্যে আল্লাহ আছে হিন্দুরা যেটা বলে সর্বৈশ্বরবাদ এখান থেকে আমাদের মুসলিম সমাজেও এই সর্বৈশ্বরবাদের আকিদা আছে যেটার প্রবর্তক হল মোহাম্মদ এবনে আরাবি এমনি আরবি শায়েখে একবার মহিউদ্দিন এমনি আরবি বড় পীর এই বড় পীর মহিউদ্দিন এমনি আরবি হল ওয়াহদাতুল উজুদের প্রতিষ্ঠাতা এই আকিদার জন্মদাতা তার মানে সবকিছুর মধ্যে আল্লাহ আছে যখন সবকিছুর মধ্যে আল্লাহ আছে কাজে আল্লাহকে সেজদা করতে হবে তো পীরের মধ্যেও আল্লাহ আছে পীরকেও সেজদা করতে হবে গাছের মধ্যে গাছকেও সেজদা করতে হবে এরকম ভাবে গায়রুল্লাহ সেজদা করাকে জায়জ করল এই পন্থী আমাদের দেশে আছে আর দল তারা চিন্তা করলো না সবকিছুর মধ্যে আল্লাহ এটা না তবে বান্দা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিলে যায় এইটার নাম হল হলুল আগেরটার নাম ছিল কি ওয়াহাদাতুল উজুদ মানে এক অস্তিত্ব বিশ্ব একটা অস্তিত্ব দিয়ে সৃষ্টি একটা অস্তিত্ব থেকে সবকিছু আল্লাহর অস্তিত্বে সব অস্তিত্ববান সব একটার মধ্যে সীমাবদ্ধ কোন আলাদা কিছু নেই কাজে সেক্ষেত্রে আপনার মধ্যে আল্লাহ আমার মধ্যে আল্লাহ গাছের মধ্যে আল্লাহ মাছের মধ্যে আল্লাহ এই জন্য ওরা এই সবগুলোকে পূজা করে বট গাছ দেখলে নমস্কার দেয় বড় বলদ দেখলে নমস্কার দেয় একটা যদি অসামান্য কিছু দেখে তাহলে কি করে পূজা দেয় কারণ ওর মধ্যে আল্লাহ আছে এটা হিন্দুদের আকিদা আমাদের ধর্মে সুফিবাদের আকিদার মহাইউদ্দিন এমনি আরবির আকিদা ছিল এটা ওয়াহদাতুল উজুদ এটার নাম কি ওয়াহদাতুল উজুদ এগুলো জানা প্রয়োজন আছে দ্বিতীয় আর একটা গ্রুপ সুফিবাদের এরা আবার এই পর্যায়ের না এরা বলেন যে আল্লাহ ভিন্ন বান্দা ভিন্ন তবে বান্দা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় যেমন চা চা কাকে বলে পানি চিনি চায়ের পাতি তিনটা মিললে পরে কি হয়ে যায় চা আলাদা চিনি আলাদা পানি আলাদা কিন্তু যখন গরম পানির ভিতরে চিনি দেওয়া হয় চা ছাড়া হয় তখন কি আলাদা থাকে না একাকার হয়ে যায় তখন আর আলাদা করা সম্ভব হয় না অর্থাৎ চিনিটা পানির সঙ্গে মিশে একাকার হয়ে গেছে এইটার নাম হল হলুল মানে আল্লাহ বান্দার মধ্যে প্রবেশ করেন অবতার বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় এই আকিদাটা আমাদের দেশের সুফিবাদের সবার মধ্যেই পাওয়া যায় প্রায় শুনবেন বক্তার আওয়াজ করেন গপ্তে মনসুরে আনাল হাক গাছতে মাস্ত মনসুর হাল্লাজ নামে এক লোক ছিল বাগদাদে এই ছিল এই সুফিবাদের একজন প্রতিষ্ঠাতার মধ্যে একজন এ লোকটা কখনো হিন্দু হতো কখনো খ্রিস্টান রাস্তা পাগল আর কি এক পর্যায়ে গিয়ে সেই আকিদা প্রচার করতে শুরু করলো যে বান্দা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় চিনি যেমন পানির সঙ্গে মিশে যায় এরকম একাকার হয়ে যায় এবং সে জিকির শুরু করলো আনাল হক আনাল হক আমি আল্লাহ কারণ আল্লাহ যখন আমার সঙ্গে মিশে গেছে আমার অস্তিত্ব ভিন্ন নাই আমি আল্লাহ হয়ে গেছি এই জিকির যখন শুরু করলো বাগদাদের সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন খেলাফতুল মুসলিম ছিল খলিফা ছিল তার দরবার আবেদন করলে একে কতল করার জন্য বাগদাদের সমস্ত ওলামা একরাম তাকে কতল করলো জবাই করে তাকে হত্যা করা হলো কিসা পর্যন্ত শেষ তারিখুল উমাম তারিখে বাগদাদ যত কিতাব আছে তারিখুল বিদায়ওয়ান নেহায়া সব কিতাব এই পর্যন্ত শেষ তাকে কতল করে দেওয়া হয় কুতিলা আলা জন্দা কাতিহী তার এই জিন্দিকি আকিদা কুফুরি আকিদার কথা হত্যা করে দেওয়া হয় আমার দেশে শুনবেন এরপরে কি তৈরি করেছে এরপরে শুরু হলো গাছগুবি যেগুলো কোনো কিতাবে নাই ইতিহাসে কোনো পাতায় পাবেন না মনসুর হাল্লাজের রক্তের থেকে এরপর আনাল হক শুরু হলো শেষ পর্যন্ত আগুনে পোড়াইল পড়ানোর পরে ছাইতে আনাল হক বলা শুরু করলো শেষ পর্যন্ত ছাইগুলোকে দাজলায় ফেলে দিল পানিতে পানি উদ্বেলিত হয়ে উঠল এবং সেখান থেকে আবার আওয়াজ আসলো আনাল হক শেষ পর্যন্ত বাদশাহ আর ওই যে একশো একজন আলেমরা ফতোয়া দিল তারা সব গিয়ে মাপ চাইল তার পানি ঠান্ডা হয়ে গেছে নাটক এই নাটক সাজাই পিসাব রস করে এবং দেশের বড় বড় পিসাব রস করে বড় বড় পীরদের বইতে আছে এই কেসটা বলে বলে কি গপ্তে মনসুর হাক দাস্তে মস্ত মনসুর হাল্লা আনাল হক বলেছিল এই দেশের অনেক পীরদের মুড়িদেও জিকির করে আইনাল হক আইনাল হক মানে আনাল হক মানে আমি আল্লাহ আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেছে এখন আর কোন ভিন্ন অস্তিত্ব নেই এই আকিদা মানে সেরিক আকিদা মোশেক এরা জিকির করলে আর দোয়া করলে সেই দোয়া কবুল হবে এই জন্য মনে রাখতে হবে মানসুর হাল্লাজকে কতিল আলা কুফরিহি ওলামায় কেরাম ফতোয়া দিকে হত্যা করেছেন তাকে যেহেতু সে কুফুরি আকিদা পোষণ করত আর আমার দেশের হুজুররা ওয়াজ করে বলেছে আল্লাহর অলি ছিল বাগদাদের ওলামায়কের আমরা তাকে চিনতে পারে নাই তাহলে সমস্ত ওলামায় ভুল করেছেন ল্যাংটা ফকিররা যদি বলে যে ওলামারা কি বোঝে অসুবিধা কি আপনি তো সে একই প্রবক্তা যে বাগদাদের সমস্ত ওলামায় কেন ভুল করেছেন মনসুর হাল্লাদার অলি তাকে চিনতে পারে নাই এই সমস্ত আকিদা আমার দেশে প্রচার করা হয় আর এটার নাম হচ্ছে হলুল বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় এই আকিদা লেখা তাফসির কিতাবে তাফসির মাঝহারি করে দেখেন এমনি আলাম আলা তাফসির আকিদা লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে সেখানে এটাই লিখেছে বান্দা এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় সত্তাগত ভাবে ফাউন্ডেশন তর্জমা করেছে সত্তাগত ভাবে তাহলে ইসলামিক ফাউন্ডেশন থেকেও এই তর্জমা করে আর আরবি তাফসির কিতাবে লেখা থাকে তাহলে বিশ্বাস করতে অসুবিধা আছে কিছু এইভাবে ভারতবর্ষের ইসলামকে মদিনার ইসলাম থেকে আলাদা করে এইভাবে খ্রিস্টান এবং এহুদিদের চক্রান্ত ইংরেজদের চক্রান্তের মাধ্যমে এক শ্রেণী ওলামা একরামরা সুফিবাদের নামে ইসলামের মধ্যে ওয়াহাদাতুল উজুদ আকিদা এবং ইসলামের মধ্যে সেই কিসের আকিদা হলুলের আকিদা প্রবেশ করাইল এবং কি আশ্চর্য আমি সরকারে দেখাইছি কয়েকজনকে বইতে লেখা আছে যে এই পর্যায়ে আল্লাহওয়ালা হয়ে গেলে তখন এবাদত করা তার জন্য কুফুরি এবাদত করলে কাফের হয়ে যায় সে এবাদত লাগে না এইরকম মুসলমানদের আল্লাহ তারা সাহায্য করবেন সেই অঙ্গীকার কোথাও করেন নাই এই জন্য দেখতে হবে আজকের যে সুরা ছিল ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ সাহায্য করেছেন ইউসুফকে আল্লাহ তারা সাহায্য করলেন বাবা ইউসুফ আলাই সালাতাম দৌড় দিলেন পিছনে পিছনে খাও দৌড় দিল অকাদ্দাত কামি সাহু মিং দুবরিন এবং পিছনের থেকে জামা টেনে ধরলো যে কারণে ইউসুফের পিছনের জামা ছিঁড়ে গেল ইউসুফ ইসলাম দৌড় দিলেন দরজাকে এরপরে খুলে গেছিল না বন্ধ ছিল এখন দুনিয়ার সব মিলে এহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে দোয়া করে বসে বসে এই দোয়া কবুল হবে নাকি আল্লাহ তালা এমন কোন ঠিকাদারে নেন না যে মুসলমান নাম দিলেই সাহায্য করতে হবে যারা মমিন আল্লাহ তারা তাদের সাহায্য করেছেন অস্তাবাকাল বাবা অকদ্দাত কামি সহুমিন দুবরিন পিছন থেকে জামা ছিঁড়ে ফেলল আলফায়া সৈয়দাহা লাদাল বাব দৌড় দিয়ে যখন গেলেন দরজা খুলে গেল দৌড় দিয়ে নিচে নামলেন দেখেন যে আজিজে মেসের জোলায়কার স্বামী সামনে হাজির তিনি তার অফিস থেকে বা বাইরে যে কাজে গিয়েছিলেন সেখান থেকে সে হাজির আর ওনারাও দুজন গিয়ে একজন আগে একজন পিছনে হাজির হয়ে গেলেন সঙ্গে সঙ্গে জোলায়খার ভোল পাল্টে গেল যুবক ভাইদেরকে বলছি যারা মেয়েদের পিছনে ঘোরো আর এতিমের মতো গিয়ে মহিলা কলেজের সামনে বসে থাকে মহিলা কখন বের হবে কি অসহায় এতিম মাঝে মধ্যে আজিমপুর দিয়ে যাই দেখি যে ছেলেরা কিভাবে রাস্তার ওই পাশে এতিমের মতো বসে আছে কখন কলেজটা ছুটি হবে আর একটা মেয়ে বের হবে এই যুবকদের জন্য আল্লাহ তারা বলছেন দেখাই দিচ্ছেন কিভাবে সঙ্গে সঙ্গে সে বিরুদ্ধে চলে গেল قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم মহিলা জুলাইখা ইউসুফ আজিজে মেসেরকে দেখা মাত্র সে বলল মা জাজা ও মান আরো আদাবি আহলিকা সুআন দেখছেন আপনার ঘরের কৃতদাস সে আপনার পরিবারের সঙ্গে অপকর্ম করতে চাইল আর এরকম অপরাধ করতে যে চায় তার শাস্তি কি হতে পারে শাস্তিটাও বলে দিল জানা হয়তো তাকে জেলখানায় পড়তে হবে আও আদাব আলিম অথবা মর্মন্তুত শাস্তি তাকে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইউসুফ আলাই ইসলামের বিরুদ্ধে সে অভিযোগ করল ইউসুফ আলাই সালাতামও যেহেতু তার অভিযোগ তার বিরুদ্ধে এসে গেছে তিনি জুলাইখার তারপরে সম্মান রেখেছেন তিনি বললেন আর আওয়াদাতনি আন্নাফসি বরং সেই আমাকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল আমি পালিয়েছি এতটুকু বলেন এর বেশি কিছু আর বলেন নাই এবারে একজনে দাবি করলো ইউসুফ দোষী আর একজনে দাবি করলো যে না জোলায়খা দোষী এখন সাক্ষী দিবে কে আল্লাহ সুবাহ এভাবেই মমিনদেরকে সাহায্য করেন যদি সত্যিকার অর্থে আল্লাহর উপরে ইমান রাখা যায় আল্লাহ রাব্বুল আলমিন পদে পদে মমিনদেরকে সাহায্য করেন এখানেও সাক্ষীর ব্যবস্থা করা হলো সাক্ষী দিল ওয়া শাহিদা শাহিদুমিন আহলিহা আহলিহা জোলায়খার পরিবারের কোন একজন শাহিদা শাহিদুন শাহিদা মানে সাক্ষী দিল শাহিদুন মিন আহলিহা জোলাইখার পরিবারের কোন একজন সাক্ষী কি সাক্ষী দিল ইনকানা সুহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত ওয়াহুয়া মিনাল কাযিবিন ইনকানা সুহু কুদ্দামিন কুবুলিন যদি ইউসুফের জামা সামনের দিক থেকে খোলা থাকে ফাসাদাকাত তাহলে মনে করতে হবে জোলাইকা সত্যবাদী অহুয়া মিনাল কাযিবিন ইউসুফ মিথ্যাবাদী ওয়াইন কানা কামিসুহু কুদ্দামিন দুবুরিন অপরদিকে যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে মিন্দুবরিন পিছনের দিক থেকে ছেঁড়া থাকে ফাকাদাবাদ তাহলে মনে করতে হবে জোলায়খা দোষী জোলায়খা নিজে টান দিয়েছিল অহু আমিনা সাদেকিন ইউসুফ সত্যবাদী এবারে একটা দিক পাওয়া গেল বিচারের জন্য আজিজে মেসের জামাটা দেখলো فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم যখন দেখলেন যে জামা পিছনের দিক থেকে ছেঁড়া তখন তিনি বুঝতে পারলেন যেটা জোলাইখাই দোষী তারই এটা অন্যায় তিনি তাকে বুঝালেন ইন্নাহু মিন কাইদিকুন্না এটা তোমাদের চক্রান্তের অংশ মেয়ে লোকদের যে চক্রান্ত থাকে সব মেয়ে লোকদের না তোমাদের চক্রান্তের অংশ মেয়ে লোকদের প্রশংসা কোরআন শিবে আছে আমি সেই আলোচনা হিসাবে একটু পরে করছি ইন্না কাইদা কুন্না আজিম নিশ্চয় তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র মারাত্মক বোঝা গেল শয়তানের চেয়েও মেয়ে লোকের চক্রান্ত মারাত্মক কারণ কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমীর শয়তান সম্পর্কে বলেছেন ইন্না কাইদা শৈতানে কানা দাইফা শয়তানের ষড়যন্ত্র শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল শয়তানের তাকে কি বলেন আল্লাহ তারা দুর্বল বলেছেন আর মেয়ে লোকদের চক্রান্তকে কি বলেছেন ইন্না কাইদা কুন্না আজিম তোমাদের চক্রান্ত বড় মারাত্মক বোঝা গেল যে সমস্ত মেয়ে লোকেরা চক্রান্ত করে তাদের কথা বলা হচ্ছে সব মেয়ে লোকদের না আল্লাহ রসুল সাল্লাহ মেয়ে লোকদের প্রশংসাও করেছেন কামুলত মিনান নিসাই মা আলাইমিয়াকমুল রিজাল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন অনেক মেয়ে লোকেরা এত মর্যাদা এবং পূর্ণতা অর্জন করেছেন যা অনেক পুরুষে করতে পারে নাই হজরতে মারিয়াম ইসলাম এরকম ফেরাউনের স্ত্রী হজরত আয়সা হজরত খাদিজা রাজি আল্লাহ আনহুন্না এরকম মেয়ে লোকদের কথা এখানে বলা হয় নাই এই যুগেও যদি এরকম কোন মেয়ে লোক থাকে তাদের কথা বলা হয় নাই এটা বলা হচ্ছে কাদের কথা লুত আলাই ইসলামের স্ত্রী ছিল নবীর স্ত্রী জঘন্য খারাপ ছিল এরকম নূহ আলাইসলামের স্ত্রী অপরাধী ছিল এরকম মেয়ে লোকদের সম্পর্কে বলছেন এটা তোমাদের গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ ইন্না কুন্না আজিম নিশ্চয় তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক ইউসুফ আর হাদা জোলাইখাকে ধমক দিয়ে ইউসুফকে বুঝালেন ইউসুফ আর হাদা হে ইউসুফ তুমি এর থেকে মুখ ফিরিয়ে রাখো অর্থাৎ তুমি শান্ত থাকো তুমি কোনো এ নিয়ে আর বাড়াবাড়ি করো না অস্তাগফিরিলি জাম্বিকি জুলাইখাকে বললেন যে তুমি তোমার গুনার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে ইন্নাকি কুংতি মিনাল খাতিন নিশ্চয় তুমি এখানে অপরাধী তুমি অন্যায় করেছ আল্লাহ রাব্বুল আলমের সাক্ষীর ব্যবস্থা করলেন সাক্ষীটা কে ছিল তাফসিরে বিভিন্ন রকমের মন্তব্য আছে কেউ কেউ বলেছেন মূলত জোলাইখার পরিবারের কোন একজন লোক হয়তো বিচার কার্যের সঙ্গে সংশ্লিষ্ট ছিল আজিজে মিসরের সঙ্গেই এসেছিল এবং সে এই তাৎক্ষণিকভাবে সুন্দর একটা সমাধান দিলেন তাফসিরের বেশিরভাগ কিতাবে বলা আছে যে একটা শিশু বাচ্চা ওখানে ছিল কোনো পালতে এনেছিল বা তাদের কাজের মেয়ে ছিল বা তার পরিবার অন্য কারো ছিল এই মেয়ে কেউ কেউ বলেছেন যে জোলাইখার বোনের বাচ্চা ছিল এটা শিশু যদি শিশু হয় তাহলে এটা একটা আল্লাহর নবীদের একটা মৌজাদার অংশ শিশুরা অনেক জায়গায় সাক্ষী দিয়েছেন হাজরতে ঈসা আলাইহ সালাতাম যখন জন্মগ্রহণ করলেন কোরআনের ভাষায় লোকের আগে দেখলো যে মারিয়ামের কোলে বাচ্চা অথচ তার বিয়ে হয় নাই বিভিন্ন রকম কথা বলতে আরম্ভ করলো আল্লাহ রাব্বুল আলমিন শিখিয়ে দিলেন যে তুমি বলো এই বাচ্চাকে জিজ্ঞেস করার জন্য লোকেরা বললো আমরা বাচ্চাকে কি করে জিজ্ঞেস করি কানাফিল আমরা এই শিশুর সাথে কি কথা বলবো আল্লাহ রাব্বুল আলমের সঙ্গে সঙ্গে ঈসা আলাইসালাম একদিনের বাচ্চা তখন মুখ খুলে দিলেন আলা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা আমি হচ্ছি আল্লাহর বান্দা আল্লাহ তারা আমাকে কিতাব দান করবেন করেছেন ওয়াজা আলানি নবীয়ান আমাকে আল্লাহ তারা নবী করে সৃষ্টি করেছেন এরকম ভাবে তিনি আরো বললেন অমর তুবি সলাতে জাকাতে মা দুম তু হাইয়া আমাকে সালাত এবং জাকাতের হুকুম করা হয়েছে আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব কোনো মাপ নাই বুজুর্গদের মাপ হয়ে যায় নবীদের মাপ নাই যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন এখানে পরিষ্কার করালেন যে শিশুদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন সাহায্য করেছেন সাক্ষী দিলেন শাহিদা আহলিহা জোলায়খার পরিবারের একজন সদস্য সাক্ষী দিল এখন সে কোনো বিচারক হোক অথবা শিশু হোক তাফসিরে দুই রকম পাওয়া যায় সাক্ষী দিল আল্লাহ রাব্বুল এ এভাবেই তার নবীকে এই অন্যায়ের থেকে এই অপবাদের থেকে রক্ষা করলেন বোঝা গেল মমিনদেরকে আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগে সাহায্য করেন হাজরতে রাম যখন আফ্রিকার দেশে গেলেন ইসলাম প্রচারের জন্য আফ্রিকার বাদশাহ চিন্তা করলো এরা আবার কোন নতুন ধর্ম দাবাদ দেয় এদের সঙ্গে যুদ্ধ করে লাভ নেই জঙ্গলের পাশে এদেরকে থাকতে দাও রাতের বেলায় বাঘ ভল্লুক সিংহ এসে এদেরকে খেয়ে ফেলবে ঝামেলা শেষ হয়ে যাবে আফ্রিকা বিজয় সাহাবির নাম কেউ আবু বায়দা ইবনুল জার্রাব অন্য একজন সাহাবি তিনি ওখানে গিয়ে জঙ্গলে একটা মঞ্চ তৈরি করলেন লোকেরা হাসাহাসি শুরু করলো এখানে মঞ্চ তৈরি করছে কি জন্য মঞ্চ তৈরি করে তিনি ভাষণ দিলেন ইয়া হাসারাত হে জমিনের বাঘ ভল্লুকেরা শুনো আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৈনিক আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছি আল্লাহর দিন প্রচারের জন্য এসেছি আমাদের থাকার জন্য এই জঙ্গলটা দেওয়া হয়েছে তোরা আমাদের জন্য এই জঙ্গল খালি করে অন্যত্র চলে যা ইতিহাস পড়ুন সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে হাজকারকে তার সাদা আজ খোতা তার সাদ জিন্ন এংস হারকে দিদ ঘোষণা দেওয়া মাত্র বাঘ বাঘের লাইনে ভল্লুক ভল্লুকের লাইনে সিংহ সিংহের লাইনে সাপ সাপের লাইনে সবগুলো জঙ্গল ছেড়ে চলে গিয়েছিল আফ্রিকা তারা বিজয় করলেন ইসলামের পতাকা উদ্দিন হল এরকম যুগে যুগে আল্লাহ রাব্বুল আলমিন মমিনদেরকে সাহায্য করেছেন কাজেই বুঝতে হবে মমিনরা আল্লাহর পথে লড়াই করে জেহাদ করে কার উপর ভরসা করে জাগতিক এই মাল সামান অস্ত্রের উপর ভিত্তি করে নয় হজরতে অমর খত্তাব আল্লাহ আল্লাহ আনহুর যুগে রোম সম্রাটের গোয়েন্দারা আসলো অমরের সিংহাসনটা কেমন অর্ধ জাহানের তখন বাদশাহ তার সিংহাসন কেমন তার রাজকীয় প্রাসাদটা কেমন আসলো এসে তারা আসলো অমর বিন খত্তাব কোথায় লোকদেরকে জিজ্ঞেস করো তোমাদের বাদশাহ কোথায় সাহাবাহাম বলেন আমাদের বাদশাহ হয় না আমাদের একজন আমির থাকে আচ্ছা তোমাদের আমির কি দেখ তালাশ করছি আমরা কই সে কিছুক্ষণ পর তালাশ করে বলল যে শুনলাম তার নাকি একটা উট হারাই গেছে উট তালাশ করতে গেছেন ওরা চিনতে করলো অর্ধজাহানের বাদশাহ অমর বিন খত্তাব যার নামে রোম সম্রাট পর্যন্ত কাঁপে আর তার উঠ হারাই গেল এজন্য কারো চাকরি যায় নাই আচ্ছা সে কোথায় গেল তো সাহাবিরা তালাশ করতে লাগলেন বলো যে এইদিকে চলে গেছে চলো আমরাও তালাশ করি কিছু দূর গিয়ে দেখে যে একটা গাছের ছায়ায় লম্বা একজন মানুষ শুয়ে আছে যখন শুয়েছিল তখন বোধহয় ছায়া ছিল আস্তে আস্তে রৌদ্র সরে গেছে এখন রৌদ্র পড়ে গেছে ঘাম আর ধুলাবল একাকার হয়ে আছে পাশে একটা উট বাধা বোঝা গেল উট তার করতে ক্লান্ত হয়ে পড়েছেন উটটাকে বেঁধে একটু বিশ্রাম নিচ্ছেন সাহাবিরা বললেন ওই লোকদেরকে রোমানদেরকে এ হলো আমাদের আমির আশ্চর্য হল আর তারা নিজেদের থেকে বলল অমর তুমি তোমার দেশের জনগণের নিরাপত্তা দান করেছ তোমার দেশের জনগণ তোমার নিরাপত্তা দিচ্ছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজা বাদশারা বিশাল দেয়ালের ভিতরে থাকে এরপরে চতুর্দিকে বন্দুক নিয়ে থাকে এরপরেও কোন ফাঁকে কিউলি করে দেয় সেই ভয়ে ঘুমাইতে পারে না তারা এই জন্য মনে রাখতে হবে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুর আলামিন তাদের সাহায্য করেন যুগে যুগে আজকে বর্তমানে মুসলিম জাতি কেন আল্লাহ সাহায্য পাচ্ছে না কেন আজকে ইহুদিদের ভয়তে মুসলমান থরথর করে কাঁপছে এই শিক্ষা এখান থেকে গ্রহণ করতে হবে মাত্র সত্তর থেকে পঁচাত্তর লাখ এহুদি এহুদি আল্লাহর নবীর যুগেও ছিল এখনো আছে দেখতে হবে এহুদি আল্লাহর নবীর যুগে তাদের অবস্থা কি ছিল এখন তারা কোন অবস্থানে আছে অনেকে খুব খুশি হয় যখন দেখে তার দরবারে বিশাল সমাবেশ হচ্ছে লোকজন বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর তো খুব খুশি মুসলমানদের বড় বড় সমাবেশ হচ্ছে আমাদের তালাশ করতে কুফফারদের শক্তির সঙ্গে তুলনামূলক আমাদের শক্তি কতটুকু বাড়ল আল্লাহ নবীর যুগে এহুদিদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হলো অমর বিন খত্তাবের যুগে এসে এহুদিদেরকে যখন সেখান থেকে বহিষ্কার করা হলো তখন এহুদি দাঁড়িয়ে বলল জমর তোমার নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য ব্যবস্থা করেছিল তুমি কেন আমাদেরকে তাড়াচ্ছ এখান থেকে অমর বিন খত্তাব বলেছিল আল্লাহর দুশ্মন সেই দিন আল্লাহ আল্লাহর রসুল সাল্লাম কি বলেছেন তার প্রত্যেকটা অক্ষর অক্ষর আমার মুখস্থ আছে সেদিন তিনি বলেছিলেন তোমাদেরকে এখানে থাকার জন্য ওই দিন পর্যন্ত অনুমতি দেওয়া হচ্ছে যেদিন পর্যন্ত আল্লাহর মঞ্জুর আছে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলেছিলেন যে তোকে নিয়ে তোর উঠ এত দূর পর্যন্ত সফর করবে সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়ে যাবে আল্লাহর দুশ্মন আজকে সেই দিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হচ্ছে যে ইহুদি কয়েকদিন আগে মুসলমানদের কাছে থাকার জন্য প্রাণ ভিক্ষা করছিল জায়গা চাচ্ছিল আর আজকে সেই ইহুদিরা মুসলমানদের বাড়ি ঘর দখল করে মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডুজাতে করে দিচ্ছে পার্থক্য এখানেই কেন তাদের এই শক্তি আসলো থেকে আল্লাহ তারা বলছেন আল্লাহ রব্বুল আলমিন যদি তোমরা শিরিকে বেদাতে আল্লাহর পথে সরে যাও আল্লাহর দিন কায়েমের জন্য তোমরা যদি প্রস্তুত না থাকো আল্লাহ তারা তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা তোমাদের মতো হবে না সেই জন্য আজকের এই আয়াত ইসুফ আলাহাম কেন দৌড় দিলেন উনি দেখলেন দরজা বন্ধ এখান থেকে আমাদের শিখতে হবে চতুর্দিকে দরজা বন্ধ থাকবে এর পরেও মমিনরা ভরসা রাখবে কার উপরে সেই জন্য বাবা ইউসুফ আলাইহ সালাম দরজা দিকে দৌড় দিলেন আল্লাহ তারা দরজা খুলে দিলেন ঠিক তেমনি ভাবে এখনো যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে সম্পূর্ণ শিরিক মুক্ত তাও এই ভিত্তিকে মান অর্জন করে আল্লাহর উপরে ভরসা রেখে দুনিয়ার কুফরদের সঙ্গে মোকাবেলা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন আজকে আমাদের লোকেরা ভয় পাচ্ছে যে আমাদের মুসলমানদের কি আছে এহুদিদের কাছে পারমাণিক বোমা আছে আমেরিকার লক্ষ লক্ষ বিমান আছে মেরিন সৈন্য আছে ভারতের তিরিশ লক্ষ সৈন্য আছে এহুদিদের আরো কিছু আছে এরকম ব্রিটেনের আছে আমাদের কি আছে আমি বলি এখনই ভয় পাচ্ছ দাঁতজাল আসলে কি করবা দাঁতজালের শক্তি দাঁতজালের শক্তি বর্তমানে ইহুদি খ্রিস্টানদের শক্তির চেয়ে বেশি এবার কম হবে বেশি হবে আজকে যারা আজকে যারা ইহুদি খ্রিস্টানদের শক্তি দেখে ভয় পাচ্ছে আমি হলফ করে বলতে পারি জালের শক্তি যখন তারা দেখবে তখন তারা দলে দলে গিয়ে দাজ্জালের দলে যোগ দেবে ঠিক কিনা আর আজকেও যারা দুনিয়ার এই সমস্ত কুফফারদের শক্তি থেকে ভয় পায় না তারা আজকেও মোকাবেলা করবে কালকেও মোকাবেলা দাজ্জালের সঙ্গে মোকাবেলা করতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সেজন্য বলেছেন আমার উন্মতের একটা দল কেমন পর্যন্ত আল্লাহর দিনের বড়টাও থাকবে ইউকাতিলুনা হককে তারা হকের লড়াই করবে যুদ্ধ করবে কে তাদের সাহায্য করলো কে তাদের সাহায্য করলো না তারা এই পরোয়াই করবে না এই জন্য বাতিলের শক্তি দেখে মোমিনরা ভয় পায় না আল্লাহ নবীর সাহাবিদেরকে একবার বলা হয়েছে বদরের যুদ্ধে কুফারা পরাজিত হলো পরে তারা চ্যালেঞ্জ করেছিল আবার বদরের যুদ্ধ হবে আল্লাহ রসুল চ্যালেঞ্জ গ্রহণ করলেন কিন্তু কুফফারদের কোনো প্রস্তুতি ছিল না এই জন্য তারা নিজেদের কাপুরুষতা ঢাকার জন্য মদিনায় খবর ছড়িয়ে দিল মোনাফিকদের মাধ্যমে যে খবরদার তোমরা দিতে পার যাবে না অনেক বড় সমাবেশ করা সৈন্য সমাবেশ করা হয়েছে গেলে ভর্তা করে ফেলবে আল্লাহ নবীর সাহাবিরা ভয় পেয়েছিলেন আল্লাহ নবীর সাহাবিরা আরো খুশিতে মেতে উঠলেন আদাহম ইমানা সাহাবাহ ইমান আরো বৃদ্ধি হলো তারা মনে মনে খুশি হলেন আমরা এটাই চাচ্ছি আল্লাহ রাস্তায় যুদ্ধ করার সাহস সুযোগ আসছে আমরা জেহাদ করবো লড়াই করব আল্লাহ আমাদের সাহায্য করবেন আমরা শহীদ হয়ে যাব এই তার আনন্দে মেতে উঠলেন শেষ পর্যন্ত ওখানে আসলেন তিন দিন থাকলেন কুফাররা আসার সাহস দূরের কথা ওখান থেকে আরো মক্কা ছেড়ে আর দূরে সরে গেছিল তারা তন্দে বাদ মুখালিফ সেরা ঘাবরা আয়োকাপ ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं মোমিনরা বাতিল দিতে ভয় পায় না আরো তারা ঊর্ধ্বে ওঠার জন্য চেষ্টা করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে এই জন্য মনে রাখতে হবে ইউসুফ আলাইহিসালামের কাহিনী থেকে আমাদের যে শিক্ষা অর্জন তা হচ্ছে এই বাতিল যত বড় শক্তিশালী হোক এবং যত বড় আমাদের বাধা থাকুক না কেন বাধা অপসারণ করা দায়িত্ব কার আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে আল্লাহ রসুলের সুন্না মোতাবেক তরিকা মোতাবেক চলা আজকে আমাদের দেশে এই সুফিবাদের ধাক্কায় মুসলমান একদিকে সিরিকির হচ্ছে আর একদিকে কয় নফসের জেহাদ বড় জেহাদ জেহাদটাকে ধ্বংস করে দিয়েছে ও আমার ভাইয়েরা এই সুফিবাদের বড় বুজুর্গ ছিল ফোজারিব আয়াস মক্কা মদিনায় থাকতেন এবাদত করতেন ওই সময় বড় মহাদ্দিস বড় আলেম আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি যুদ্ধ করছিলেন জনাঙ্গনে লোকেরা বলল যে আপনি যুদ্ধ করছেন কষ্ট করছেন আর ফজাইল ইবনে তো মক্কা মদিনা থাকে এক রাখাতে লক্ষ রাখাতে সব পায় এমনি ভাবে আপনি এখানে বসে আছেন পানি পান না ওখানে সে জমজম পানি পান করে সাফা মারোয়া সাই করে বাইতুল্লাহ তফ করে আপনিও তো করতে পারতেন কেন এই খামাকা কষ্ট করছেন আমার দেশে অনেকে আছে কয় যে ঠান্ডা ইসলাম ইতিহাস পড়ুন তখন আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই চিঠি লিখেছিলেন ফজাইল ইবনে আয়াজকে ইয়া হারামাইন লা লা আন্নাকা বিল ইবাদাতি তালাবু হে মক্কা মদিনার আবেদ মক্কা বসে ইবাদত করছো জমজমের পানি খাচ্ছো তাওয়াফ করছো এক রাখাতে অক্ষরে ঠিক আছে শুনে রেখো তোমার এই ইবাদত গুলো আমার ইবাদতের তুলনায় খেলনা ছলনা ছাড়া কিছুই নয় কারণ মান কানা ইয়াখযুবু খাদ্দাহু ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু তুমি যখন এবাদত করতে বসো তোমার জজবা আসে এবাদত করতে গিয়ে তোমার চোখ দিয়ে পানি বের হয় কান্না আসে গাল ভিজে পড়ে যায় আর শোনো আমাদের যখন এবাদত করতে যুদ্ধের ময়দানে আল্লাহর দিন কায়েমের জন্য নবী যে যুদ্ধ করেছেন সেই যুদ্ধ করতে গিয়ে নবীর দান্না শহীদ করেছেন সেই দান্না শহীদ করতে গিয়ে আমাদের যেমন যোদ্ধা আসে তখন আমাদের চোখের পানি না আমাদের গিরিবার রক্ত দিয়ে আমাদের মাথার রক্ত দিয়ে আমাদের গিরিবা আমাদের গাল ভিজে যায় তুমি যখন এবাদত করতে বসো তখন আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করে বসো ঠিক আছে আতর নবী ব্যবহার করেছেন কিন্তু জান্নাতের গ্যারান্টি নেই কিন্তু জেনে রাখো আমরা যখন আবাদত করতে বসি তখন আর আতর গোলাপ না যুদ্ধের ময়দানের ধুলাবালু এবং গায়ের রক্ত মিশে আমাদের সুগন্ধির কাজ করে জেনে রাখো তোমারটার জন্য কোনো গ্যারান্টি না থাকলে আমারটা গ্যারান্টি আছে আল্লাহ রসুল বলেছেন যে শাহিদ যারা আল্লাহর রাস্তায় রক্ত দেয় তাদের রক্ত আলম বালু আল্লাহ রাস্তা ধুলা বালু যুদ্ধের মাদানে বালু এবং জাহান নামের ধোয়া কখনো একাত্র হবে না তুমি যখন মারা যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হাজির হবে কারণ জগৎ বিখ্যাত বুজুর্গ মরে গেছে জেনে রাখো তোমার জানাজায় লোকের দরকার আছে কারণ তুমি মরে গেছো আর আমার জানাজায় কোনো লোক হবে না কারণ হচ্ছে আমি তো শহীদ শহীদদের জানা যায় গেলে ভয় পাবে কোন সময় আবার জানটা চলে যাবে কোন সময় আবার হামলা হবে জেনে রাখো তোমার জানা যায় লোকের প্রয়োজন আছে আমার জানা যায় লোকের প্রয়োজন নেই কারণ আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ রাস্তা জীবন দেয় জান দেয় তুমি তাদেরকে মৃত্যু বলো না আমি জীবিত আমার জানা যায় তোমার লোকের দরকার নেই এমনি ভাবে তোমাদের ঘোড়াগুলো তোমাদের ঘোড়াগুলো বানকানা তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোহফা তোমাদের ডিব্বা তোমাদের কি আছে পীর হইতে কি লাগে পীর হইতে হলে একটা ডিব্বা লাগে পানের ডিব্বা একটা লাঠি লাগে কতগুলো আলখাল্লা লাগে কিছু খাদেম খুদ্দাম লাগে এইভাবে কতগুলো পীর হওয়া যায় তোমাদের ঘোড়াগুলো তোমাদের ডিব্বা ডাব্বি আর হাদিয়া তোফা বস্তা টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর জেনে রাখো আমাদের ঘোড়াগুলো যুদ্ধের মাঝে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় সেজন্য মনে রাখতে হবে আজকে আমাদের ইমান তাও হেদ ভিত্তিক ইমান অর্জন করতে হবে এরপরে বাতিলের মোকাবেলা আমাদেরকে স্পষ্টবাদী হতে হবে ইনশাআল্লাহ দেখবেন বাতিল উৎখাত হয়ে যাবে আল্লাহ সুবহান তারা আমাদের সকলকে আজকের এই সুরা ছিল আজকের আয়াত ছিল ওয়াস্তাবাকাল বাবা ইউসুফ এবং জোলাইকা দুজনে দৌড় দিল ইসুফ আসসালাম আল্লাহর উপর ভরসা করে দৌড় দিল জোলাইকা ইসুফকে ধরার জন্য দৌড় দিল আল্লাহ রাব্বুল আলমের সঙ্গে সঙ্গে সব দরজাগুলো খুলে দিয়েছিলেন মোমিন্দ্রাও যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করে সমস্ত বাতিলে মোকাবেলার জন্য তৈরি হতে পারে যে আল্লাহ রাব্বুল আলমিন ইউসুফের জন্য দরজা খুলে দিয়েছিলেন সে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত বাধার দরজা খুলে দিয়ে মোমিনদেরকে সাহায্য করতে পারেন আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন অসল্লাহ তালা নবীর মোহাম্মদ আলহ ইসবাদ মাইন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ বিহামদিকা আসাদুল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু